প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেরাতে মোস্তাকিমের দিক নির্দেশনা হেদায়াত করেছেন সাল্লাহাম সাল্লাম নাজির হপিয়া রসুল সাল্লাহ আলী সাল্লামের ওপর যার ছেড়ে যাওয়া পথই হচ্ছে সরল পথ সেরাত মুস্তাকিম সহজ পথ জান্নাতের পথ <clears throat> আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে চোদ্দশো থেকে চোদ্দশো একচল্লিশ আজকে নয় সফর চোদ্দশো একচল্লিশ হিজড়িতে আমাদের ধারাবাহিক পর্ব নম্বর হচ্ছে আঠাইশ বিষয়বস্তু হচ্ছে আকিদা এবং মানহাজের আলোচনা তার মধ্যে আজকের বিষয় হচ্ছে সালাফি মতাদর্শ সম্পর্কে এ সম্পর্কে সংশয়ের নিরসন করা আল্লাহ শেখ সাহুল ফৌজান হাফুজ আল্লাহ তালাকে প্রশ্নকারী প্রশ্ন করছেন যে ইয়াজ আমাস আন্না সালাফিয়াতা তু তাবার জামাত মিনাল জামাতিল আমেল আলা সাহা কতক মানুষের ধারণা যে সালাফিরা বা সালাফি জামাত হচ্ছে ওই সমস্ত জামাত বা দলের অন্তর্ভুক্ত যেই দলগুলি মাঠে ময়দানে বর্তমান যুগে কাজ করছে ইসলামের নামে যেসব বিভিন্ন দলগুলি কাজ করছে তার একটি দল হচ্ছে আল জামাত সালাফা সালাফি জামাত এই ধারণা অনেকের সুতরাং তার হুকুম হচ্ছে অন্য অন্য জামাতের মতো অন্য অন্য জামাত বলতে এখানে জামাত তবলিগ তবলিগ জামাত আর জামাতুল ইহান ইকফান মুসলিমিন মেসরের এই জামাত বা জামাত ইসলামিয়া মৌদুদের জামাত এই জামাতগুলি যেমন বিভিন্ন সংগঠন আর বিভিন্ন জামাত কাজ করছে ওই রকমই সালাফি জামাতও এটা অনেকের ধারণা এটা একটি ওই রকমই জামাত ফমা হওয়া তাকি এই ধারণা সম্পর্কে আপনার মতামত কি বা আপনার অভিমত কি এটা কি ঠিক যে সালাফি মতাদর্শ বা সালাফি জামাতটা ওই রকমই জামাত যেমন অন্য অন্য জামাতগুলি তৌলি জামাত মদুদি জামাত হ্যাঁ ইখওয়ানি জামাত যেমন এই জামাতগুলি রয়েছে ঠিক ওই রকমই সালাফি জামাত বা জামাত আহরুল হাদিস আহল হাদিস জামাত একই রকম এটা যদি কেউ বলে তো এই সম্পর্কে আপনি কি বলেন শেখ সোহাল ফজান হাফিজ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হচ্ছে সবগুলি কি একই আল জবাব উত্তরে তিনি বলছেন আল জামাত আল জামাত আল্লাতি আলাল হক সালাফি জামাতি একমাত্র সেই জামাত যেটি হকের ওপর প্রতিষ্ঠিত সালাফি জামাতি হচ্ছে সেই জামাত সেই দল যেটি সত্যের ওপর হকের ওপর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হক হচ্ছে ওয়াহি হক হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্ন্যার প্রতিষ্ঠিত জামাত হচ্ছে একমাত্র একটি জামাত সেটি হচ্ছে সালাফি জামাত নাম যাই বলেন না কেন তার নাম সালাফি জামাত বলেন আসহাবুল হাদিস বলেন আহলুল হাদিস বলেন আনসারুসন্নাল মোহাম্মদিয়া বলেন মোহাম্মদি জামাত বলেন যাই বলেন না কেন জি হ্যাঁ ওয়াহিয়াল্লাতি তাজেবুল ইন্তিমা এলেইহা সুতরাং এই একটি জামাতি সত্যের উপর প্রতিষ্ঠিত যখন তখন তার সাথে সম্পৃক্ত হওয়া আবশ্যক তার সাথে নিজেকে সম্পৃক্ত করা তার দিকে নিজেকে নিষ্পত করা এটাই হচ্ছে ফরজ প্রত্যেক মুসলিমের ওপর যে আমি হচ্ছি সালাফি মুসলিম সালাফি জি সালাফি বলা আর একজন মুসলিম বলা একই অর্থ বহন করে কারণ খাঁটি মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তি সালাফি যদি সে নিজে সালাফি না হতে পারে তাহলে সে ভেজাল যুক্ত মুসলিম যদি কেউ নিজেকে বলে নাকসিটকায় সালাফি নাম থেকে অথবা সে সালাফি না হইতে পারে তাহলে সে খাঁটি মুসলিম নয় সে নকল মুসলিম জালিয়াতে ভর্তি মুসলিম জি এর আগে আলোচনা করেছি আবার এখানে বলে দেওয়া ভালো হবে কারণ অনেকে হয়তো সে আলোচনাগুলি শুনবেন না সালাফি কোনো একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে প্রকাশ করে না সালাফি সালাফদের সাথে পুরো সালাফদের জামাতের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে আর সালাফ হচ্ছেন প্রথম সাহাবাইকেরাম রদি আল্লাহ তালান আজমাইন দ্বিতীয়ত তাবেইন তৃতীয়ত তাবা তাবেইন আর এই তাবেইন তাবা তাবেইনের মধ্যেই হচ্ছে চার ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ সুতরাং কেউ যদি নিজেকে সালাফি বলে তার মানে তারা সাহাবাইকরামদের আদর্শ মানে তারা তাবেইনদের আদর্শ মানে তারা খোলাফের আশেদিনের আদর্শ মানে তারা চার ইমামের আদর্শ মানে একজনের নয় একজনের নাম ভেঙে খেল আর একজনের ইজতেহাদে ভুল হইলেও অন্ধভাবে তকলিদ করলো সে সালাফি নয় চারজনের আদর্শ বিশ্বাসী তারা হচ্ছে সালাফি তাহলে সালাফিতে ব্যক্তি পূজার গন্ধ আসে না কোনো ব্যক্তির অন্ধত্বের গন্ধ আসে না বরং পুরো জামাত সাহাবাইকেরামদের তাবেইনদের তাবা তাবেইনের এরা হচ্ছে উম্মাতে মুসলিমা মুসলিম উম্মার প্রথম সারির মানুষ আর কোন আলাউলুন এরা এ উম্মতের যারা অগ্রগামী প্রথম সারির মানুষ তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে এটা গৌরবের বিষয় এটা দেখো নাক ছিটকাই তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে নাক ছিটকাইল সে যদি তার সাথে বিদ্বেষ রাখে তাহলে সে ইসলামের সাথে বিদ্বেষ রাখলো কারণ সাহাবাইকরামরা যে দিনের ওপর ছিলেন সেটা হচ্ছে সালাফি আদর্শ সেটা হচ্ছে ইসলাম তাবেইনরা পুরো তাবেইনরা যেই আদর্শের ওপর ছিলেন সেই সেটাই হচ্ছে খাঁটি ইসলাম তাবাতাবের চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহেমাহমল্লাহ ওরদিয়াল্লাহ আজমাইন তারা যে আদর্শের উপর ছিলেন সেটা হচ্ছে ইসলাম সুতরাং কাউকে মুসলিম বলা আর সালাফি বলা একই কথা তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে সালাফি বলার দরকার কি মুসলিম বলে হয় যেমন এক দল বলছে যে বাস আল্লাহ মুসলিম বলে সাম্মাকুন মুসলিম শুধু মুসলিম বলবো তুই বলবো যে হ্যাঁ যথেষ্ট হইতো যদি তোমরা অন্য অন্য নাম তৈরি না করতে কোনো ব্যক্তির সাথে জুড়ে দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে জুড়ে দিয়ে নানা নাম যদি পয়দা না করতে তাহলে এই নামটাই যথেষ্ট ছিল ওসাম্মা মুসলিম সবাই মুসলিম কারণ সবাই খাঁটি মুসলিম সবাই সাহাবাই কেরামদের আদর্শের ওপর তাবিনদের আদর্শের উপর তাবা তাবিন আদর্শ সুতরাং আর অতিরিক্ত নামের তো প্রয়োজন নেই কিন্তু তোমরা কেউ হানাফি নাম জুড়েছ কেউ সাফি জুড়েছ কেউ মালিকি জুড়েছ কেউ হাম্বিলি জুড়েছে কেউ নকশবন্দি জুড়েছ কেউ চিস্তি জুড়েছ কেউ কাদেরি জুড়েছো কেউ সাহারি জুড়েছে কেউ রেফাই জুড়েছো কেউ সাজেলি জুড়েছো কেউ মোজাদ্দিদি জুড়েছো কেউ আর কিছু জুড়েছো এতগুলি যখন নাম পয় ধরো কেউ দেবন্দি জুড়েছো কেউ বেরেলবি জুড়েছো রেজবি জুড়েছ হ্যাঁ যখন এতগুলি নাম তোমরা তৈরি করেছো তাহলে এতগুলি সবগুলি তো আর হক নয় এর মধ্যে হক এর ওপর প্রতিষ্ঠিত দল কোনটি এটা চিহ্নিত করার অবশ্য প্রয়োজন রয়েছে সেই জন্য সালাফির নাম সেই জন্য আহলুল হাদিস নাম আর হাদিস মানে কোরআন এবং হাদিস দুটোই আর সেই জন্যই আনসারুসন্না নাম সেই জন্য মোহাম্মদি নাম না হলে মোহাম্মদি আনসারুসন্না আর সালাফি আহরুল হাদিস হচ্ছে মুসলিমের অপর নাম জি শেখ সাহুল ফৌজান বলছেন যখন সত্যের ওপর প্রতিষ্ঠিত একমাত্র জামাত হচ্ছে আল জামাত সালাফিয়া সালাফি জামাত ওয়াহি আল্লাহ যে বলে ইন্তেমা এলিহা সুতরাং তার সাথে সম্পৃক্ত হওয়া ফরজ ওয়াল আমাল ও মাহা এবং সালাফি জামাতের সাথে হয়ে কাজ করা ফরজ ইন্তেসাব তার সাথে নিসবত করা নিজেকে তার সাথে সম্পৃক্ত করা আবশ্যক ওয়ামা আদাহ মিন আল জামাতি আল্লাহ তু তাবার মিন জামাতি দাওয়া আর সালাফি জামাত ছাড়া অন্য অন্য যেসব জামাতগুলি রয়েছে দল রয়েছে সেগুলি সম্পর্কে আবশ্যক হচ্ছে যে এগুলিকে জামাতুদ দাওয়া যেন না মনে করা হয় জামাতুদ দাওয়া না মনে করা হয় জামাতুদ দাওয়া শব্দটি শেখ ব্যবহার করেছেন জি হ্যাঁ এই মর্মে আমার একটা অনেক দিনের চিন্তা চেতনা যে এই জামাত সম্পর্কে মানুষের ধারণা আমাদের দেশের মানুষের ভুল বুঝানোর কারণে অপব্যাখ্যার কারণে জামাত সম্পর্কে সঠিক ধারণা অধিকাংশ লোকের নেই বরং আলেমরাও ওই হাদিসগুলোর অপব্যাখ্যা করে অনেকে বুঝে না হাদিসগুলো তাহলে এখানে শেখ সালিফালের জামাত দাওয়া কথাটি ব্যবহার করেছেন এতে মনে হচ্ছে যে এটা হচ্ছে দাওয়াতের জামাত তাহলে আরো কোনো জামাত এরকম কোন নাম হইতে পারে জি হ্যাঁ আজকে সংক্ষেপ বলে দিন ইনশাল্লাহ বিস্তারিত দলিল সহকার কারণ এই বিষয়গুলির উপরে কখনো সুযোগ সুবিধা হলে আলোচনা করা যেতে পারে জামাত দাওয়া মানে দাওয়াতি কাজ করবেন এর জন্য আমরা জামাত জি জামাত দাওয়া দাওয়াতি কাজ করবে সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য জামাত দাওয়া একটা হবে না কয়েকটা অনেকগুলি হ্যাঁ, না না কোরআন এবং হাদিসের আলোকে এক পাওয়া উচিত না অনেক মানে? আল্লাহ বলছেন আতাস বেহাবুল্লাহ জামিয়ান তো আপসে যদি দ্বন্দ্ব থাকবে রেশারেশি থাকবে টানা পড়া থাকবে তাহলে কি করা হবে তো একটি জামাত হইতে হবে কোন এবাদ আল্লাহ না ওয়া আতাসে বেহাবুল্লাহ জামিয়ান আয়াত পড়ছেন তো আমল করেন হ্যাঁ আর যদি দেখা যায় যে আমাদের আকিদাও এক মানহাজও এক তারপরও শত্রুতা তারপরও বিদ্বেষ তারপরে বৈরিতা তারপরে না হ্যাঁ একজন আরেকজনের সাথে বসা বরদাস্ত করা যায় না একজনকে ডেকেছো তো আমাকে কেন ডেকেছ তাহলে বুঝা যাচ্ছে ভেজাল আছে এখানে কোন একটা জায়গায় ভেজাল ঢুকেছে আকিদা মানহাজ পর্যন্ত ঠিক ছিল কিন্তু আগে আগে বাড়তে গিয়ে ভেজাল ঢুকেছে এই ভেজাল থেকে মুক্ত হইতে হবে না হলে এই দ্বন্দ্ব কেন আপনার আকিদায় যেটা আমারও আকিদা সেটা তো এখানে কেন আমার আর আপনার অন্তরে ফাটল কেন আমার স্টেজে ওই ব্যক্তি বসতে পারবে না অথবা আমি তার স্টেজে বসতে পারবো না অথচ আকিদা মান হাজি আঁকি আমি কেন বসতে পারছি আমাকে বসান দেখি কার সাথে বসাবে তাদের যে কোনো সালাফির সাথে বসান পৃথিবীর যে কোনো আহলে হাদিসের সাথে বসান আপনি কিন্তু আরেকজন কেন পারছে না আরেকজনের সাথে বসতে পারছে না জি হ্যাঁ তো এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে যে ভেজালটা কোথায় আছে জামাতুল দাওয়া যখন জামাতুল দাওয়া আসলে তো আর একটি জামাতের নাম শোনা জামাতুল আকিদতে ওয়াল মানহাজ আকিদা এবং মানহাজের জামাত আকিদা এবং মানহাজের জামাত আর একটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত জামাতুল ইমাম শাসকের জমাত দেশের জি হ্যাঁ। সেটা আপনার দেশে যে শাসক হবে যতক্ষণ পর্যন্ত সে মুসলিম যতই গুণাগার মুসলিম হোক না কেন হ্যাঁ তার সাথে থাকাটা হচ্ছে জামাত জি হ্যাঁ। তার সাথে থাকা হচ্ছে জামাত জি কয় জামাতের কথা বললাম হ্যাঁ তিন রকম সরকারের জামাত জি কেন আপনারা আজ পর্যন্ত শোনেননি যে সরকার নেক হোক অথবা ফাঁসে হোক তার আনুগত্য করতে হবে পছন্দ লাগলেও ফিলমান সাথে অলমাকরাহে কত হাদিস রয়েছে পছন্দ লাগলেও আনুগত্য করতে হবে আর অপছন্দ লাগলেও খারাপ আচরণ করছে তারপর আনুগত্য করতে হবে কিসের স্বার্থে দেশের বৃহৎ স্বার্থে ঘরের শত্রু বাইরের শত্রু আমার আমার দেশকে আমার উম্মতকে ধ্বংস করার জন্য সুযোগ না নিতে পারে যাতে দেশের বাইরের শত্রু আপনার দেশ আপনার উম্মতকে ধ্বংস করার জন্য রাত দিন প্ল্যান তৈরি করছে কি করে আপনার দেশকে কোণঠাসা করা যায় গোলাম বানানো যায় আর আপনি যদি ভিতর ভিতর আপনি জঙ্গি তৎপরতে লিপ্ত হন তো আপনি ওদের খেদমত করছেন যারা বাইরে থেকে শত্রুতা করছে তাদের তাহলে জঙ্গি তৎপরতাকে নির্মূল করতে হবে আর সরকারের জামাতের সাথে থাকতে হবে এটা হচ্ছে বহু হাদিস রয়েছে বায়ানা রসুল আল্লাহ আমার রসুল আনুগত্য করেছি কিসের ক্ষেত্রে শোনবো আর আনুগত্য করবো ফিল মান সাথে অল মাকড়ে ভালো লাগলেও আর মন্দ লাগলো পাপ করছে সরকার জালেম সরকার জি হ্যাঁ বর হোক আর ফাজের হোক আর ফাঁসেক হোক আহলে সোনাতাল জামাত সবাই একমত সমস্ত আহলে সোনাত হানাফি সাফি মালিক হামের সবাই একমত এই ক্ষেত্রে যে ফাঁসেকদের নেতৃত্বেও হ্যাঁ কি করতে হবে তাদের সাথে থাকতে হবে আর তারপরে সাহাবি আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালহ সাহাবি এবং বড় সিনিয়র সাহাবি দ্বিতীয় খলিফা আমির মোমারের ছেলে তিনি হজ করছেন কার নেতৃত্বে এ মুসলিম জাতির কুখ্যাত ব্যক্তি জালেম হাজ্জাজ ইউসুফের নেতৃত্বে যে এক লাখ বিশ হাজার লোকের খুনি শুধু ধৈরে ধৈরে আর যুদ্ধের ময়দানে যে কত মেরে চালা জানা কিসের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে অমাইয়া যুগের জালেম বাসার গভর্নর মেনায় আরাফা মুজদালিফাই আমেরিকে হাজাজ বিন ইউসুফ আর তার নেতৃত্বে যখন জোহরের নামাজ লেট হয়ে যাচ্ছে নামাজ পড়াচ্ছেন হাজার বিন ইউসুফ হাজার বিন নামাজ পড়াবে তাহলে আবদুল্লাহ নামাজ পড়তে পারবেন জি এটা হচ্ছে আনুগত্য তখন হাজার বিন ইউসুফ খেমার কাছে গিয়ে বলছেন যে ইনকুন তো তরিদুসানা ফায়াজ্জল বিসালাহ যদি সন্ন্যত মোতাবেক নামাজ পড়তে চান তো তাড়াতাড়ি নামাজ পড়ে না তো ঢিলা কেন করছেন কিন্তু নাসিহা করল কি করছেন হাত টেনে নিচ্ছেন না বিদ্রোহ ঘোষণা করছেন না কারণ আপনি চোদ্দশো ইতিহাসে একটা ইতিহাস বের করতে পারবেন না যে সরকার বিরোধী কোন আন্দোলন সাকসেস হয়েছে যে কোনো আন্দোলন আল্লাহ আল্লাহ রহমাল্লাহ বলছেন যে বড় অলিউল্লাহ মানুষ মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়েছে খুন খারাপা ছাড়া হাজার হাজার মানুষের খুন হওয়া ছাড়া কোনো লাভ হয়নি সে আবদুল্লাহ বিন জুবের রাজি আল্লাহ তালাহ মক্কার তার খিলাফত দেখেন অথবা হোসেন রাজি আল্লাহ তাল্লাহর অবস্থা দেখেন এবং তার বের হওয়া দেখেন আর তারপরে যুগে যুগে মেলা যে ঘটনা রয়েছে দেখেন আপনি ক্ষয়ক্ষতি ছাড়া লাভ কিছু হয়নি তো এটা হচ্ছে কি যে ফাঁসেক হইলেও তার সাথে কি করতে হবে হ্যাঁ থাকতে হবে এটা হচ্ছে জামাত সরকারের জামাত শাসকের জামাতের সাথে থাকতে হবে মুসলিম শাসক আপনার এমাম আপনার আমির সে নেক হইতে পারে বর আর ফাজের হইতে পারে নবীসাম কি বলেছেন যখন সাহাবিরা বলেন ইয়ারসুল আল্লাহ যদি এরকম পাপিষ্ট তারা হয় তো আফাল আলুনাবেজম্বিসাইব তরবারি দিয়ে তাদের বিরুদ্ধে একবার সোচ্চার হব না উড়িয়ে দেব না মা সাল্লাহ না যতদিন পর্যন্ত তারা সলা আদায় করবে মানে মুসলিম তারা সলাত আদায় করে আপনার বাড়ি যে চেক করতে সলাত আদায় করে কিনা না আপনার সলা তাদের দেশে হচ্ছে মসজিদ হচ্ছে আসল হচ্ছে একজন মুসলিম নামাজ পড়ছে কিন্তু যেদিন দেখবেন যেন নামাজের বিরোধিতা করেছে নামাজ পড়তে দেওয়া যাবে না হ্যাঁ, তাহলে আর মুসলিম না সে সে আর মুসলিম না মসজিদ তৈরি করতে দেওয়া যাবে না বলছে না মুসলিম না তাহলে সে আর মসজিদ তৈরি করতে দিচ্ছে মসজিদে যাচ্ছে হজ করছে উমরা করছে বা মুসলিম আল্লাহর কাছে কি আছে ওটা আপনার আমার হিসাব নেওয়ার না তো কথা লম্বা হলো এটা হলো সরকারের জামাত বুঝাইলাম আর আরেকটি জামাত হচ্ছে আকিদা মানহাজের জামাত আকিদা মানহাজের জামাত সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই এই এই আলোচনার দিকে ইঙ্গিত করেছে আমার প্রশ্ন উত্তরে যে আমরা হচ্ছি সালাফি বা আহলে হাদিস কিন্তু যখনই একটা সংগঠন লাগাবেন তখন দেশের মধ্যে সীমাবদ্ধ আবার দেশে যদি কয়েকটা থাকে তো আপোষ কন্দল শেষ নেই কিন্তু সালাফি জামাত যখন বলে জামাত আর জমিয়াতে পার্থক্য জামাত আর জমিয়তে পার্থক্য হচ্ছে জামাত মানে হচ্ছে দল আর আকিদা মানহাজের জামাত এখানে আকিদা মানহাজের জামাত আমার জামাতের লোক এই তো ব্রিটেন গেলাম ওখানে আমার জামাতের লোকের কাছে আমি থেকে আসলাম বক্তব্য করে আসলাম তারা কে কোথাকার নাগরিক তারপর ওখানে অনেক পাকিস্তানি অনেক আফ্রিকান দেখা সাক্ষাৎ করলো এসে সালাম দোয়া করলো শুনেছি এক শেখ এসছে সালাফি আলোচনা করতে এসে সালাম দোয়া করে কি খুশি তাদের বরং এক জায়গা থেকে তাদের সোমালিদের মসজিদ ওখানে ওরা আরবিতে বক্তব্য করাবে রিকোয়েস্ট করছে আর এক জায়গায় উর্দুতে বক্তব্য করাবে সবের আমার সালাফি জামাতের লোক এর নাম হচ্ছে সালাফি জামাত আকিদা আমাদের এক মানহাজ আমাদের এক সুতরাং আমাদের জামাতের লোক সে পাকিস্তানের না ভারতের না বাংলাদেশের না ইউরোপের না আমেরিকার না অস্ট্রেলিয়ার না জাপানের হ্যাঁ না চাইনার জি তারা আমার জামাতের লোক এটা হচ্ছে জামাতুল আখিদ আল মানহাজ জামাতুল দাওয়া দাওয়াতের জামাত দাওয়াতের কাজ সবাই ওই করে না আর সবাইকে করা আল্লাহ তৌফিকও দেয়নি মন মানসিকতা দেয়নি এলেমও দেয়নি সবাইকে এলেমও দেয়নি তো সবাইকে মন মানসিকতা দেয়নি অনেক আলেম আছে হাজার হাজার মোদিন ইউনিভার্সিটি থেকে আর সৌদি আরবের আলেম ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে গেছে কিন্তু কয়জন দাওয়াতি কাজ করছে হ্যাঁ কয়জন দাওয়াতি কাজ করছে তো দাওয়াতি যে জামাত হবে এই জামাত হচ্ছে জামাতুর দাওয়া বর্তমান কিছু লোকেরা বলে যে তবলি জামাত হচ্ছে জামাতুর দাওয়া দাওয়াতি একটা জামাত ওটা জামাত ইসলামী একটা জামাতুর দাওয়া ওরাও দাওয়াতির কাজ করছে আর জমিয়ত আহলে হাদিস বা আন্দোলন আহলে হাদিস যেই নামই বলেন বাংলাদেশে অথবা ভারতে জামাতে আহলে হাদিস আর জমিয়ত আহলে হাদিস এই যে নামগুলি রয়েছে এগুলি হচ্ছে এগুলি জামাত কিসের জন্য এগুলি হচ্ছে দাওয়াতি উদ্দেশ্যে জামাত দাওয়াতি উদ্দেশ্যে জামাত একটি জামাত হবে আর একটি জামাত হয়ে কাজ করবে জি হ্যাঁ আর তাদের আখিদা মানহাজ এক হবে আখিদা মানহাজ এক হবে যদি আখিদা মানহাজ যদি কোরআন সন্না ভিত্তিক না হয় তাহলে সেগুলি জামাত দাওয়া নয় দাওয়াতের জামাত নয় শেখ সরিফ ফজান এই কথা বলছেন ঠান্ডা করে না কেন লেআনাহা মুখালিফাতুন বলছে অমা আদাহা মিনাল জামাতে ইয়াজিব আল্লাহ তু তাবার আমি জামাতের দাওয়া সালাফি জামাত ছাড়া অন্য যে জামাতগুলি রয়েছে সেগুলি দাওয়াতি জামাতের অন্তর্ভুক্ত মনে করা চলবে না আবশ্যক যে এগুলিকে জামাতুর দাওয়া যেন না মনে করা হয় তবলিগ জামাত দাওয়াতি জামাত শিরকের দাওয়াত দিচ্ছে বেদাহাতের দাওয়াত দিচ্ছে উদ্ভাট কিচ্ছা কাহিনীর দাওয়াত দিচ্ছে স্বপ্নের পিছনে ছোটার দাওয়াত দিচ্ছে একজন গেল সে একবারে বিশাল রুটি পেয়ে গেল মসজিদে নবী তো নবী সাল্লামের কাছে দরখাস্ত করাই তো এখানে শিরকের দিকে দাওয়াত দিচ্ছে আরো কত কে গেল আর সালাম পড়লো তো ওয়ালাইকা সালামের জবাব চলে আসলো শিরকের দাওয়াত দিচ্ছে কি এসব এগুলো জামাতের কোন দাওয়াত হচ্ছে এগুলো পুরো ইসলামটাকে রাজনীতি বানিয়ে দিল জামাত ইসলামী আর এখওয়ানি জামাত কিসের এসে জামাতুর দাওয়া এসব দাওয়া জামাতুর দাওয়া নয় এগুলো হচ্ছে বিদাতি জামাত এই জামাতগুলি হচ্ছে জামাতুল মুবতাদি আহ বিদাতি জামাত তো কোরআন সন্ন্যার উপর প্রতিষ্ঠিত জামাত শেখ সরফাজান বলছেন আবার বলছে ওই বাক্যটি হে আল জামাতুল্লাতি আর আল হক এই জামাতে সালাফিয়াটাই হচ্ছে এমন জামাত যে জামাতটি হকের প্রতিষ্ঠিত অন্য অন্য জামাতগুলি লিয়ান্নাহা মুখা আলিফা এগুলি হচ্ছে বিরোধী বিরোধী জামাত কোরআন সন্না বিরোধী জামাত কোরআন সন্ন্যার বিপরীত এই জামাতগুলি তৈরি হয়েছে এদের আকিদা মানহাজের ক্ষেত্রে তবে এই জামাতগুলি সালাফি জামাতের সাথে যদি মিশে যায় আর সালাফি জামাতের আদর্শ অর্থাৎ কোরআন সন্ন্যার আলোকে করে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে আম্মা ইজাস্তামারত মুখালেফাতান ফালানাত্তাবে ওহা তবে তারা যদি বিরোধিতার ওপর হ্যাঁ বহাল থাকে অটল থাকে তাহলে তাদের অনুসরণ করব না ওয়াকাইফানাত্তাবে ফিরকাতার মুখালেফ আলে জামাতে আহলি সুন্নাহ ওয়াহাদি সালাফি বলছেন এমন জামাতের কিভাবে অনুসরণ করব যেই জামাত আহলে সন্ন্যাত এবং সালাফে সালহীন আদর্শের বিরোধী যে জামাতগুলি সালাফে সালহীন আর আহলে সন্ন্যাতের আদর্শের বিরোধী সেই জামাতের অনুসরণ কেমন করে করবো মা খালাফাল জামাত ইসালাফিয়া ফাইন মোখালিফুল লেমান হাজির রসুল সাল্লাম সালাফি জামাতের বিপরীত যে জামাতগুলি রয়েছে সেগুলি হচ্ছে রসুল মানহাজের বিপরীত সালাফি জামাতের বিপরীত যে জামাতগুলি রয়েছে সেগুলি হচ্ছে রসুল উল্লাহ মানহাজের বিপরীত এক দলের মানহাজ আছে শুধু পজিটিভ বলো নেগেটিভ বলিও না তুলি জামাত পজিটিভ বলো খালি ফজিলত ফজিলত ফজিলত এই জান্নাত জান্নাত জান্নাত জান্নাত এটা হারাম এটা না যায় এটা কাবিরা গনা এটা শির এটা বেদাত না ঘৃণা ছড়াইবে ওদের থিওরি হচ্ছে এতে কি হবে ঘৃণা ছড়াবে আর এক দলের মানহাজ হচ্ছে যে ইসলাম কায়েমই নেই যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষরা গদি না যাব আর ইসলামের সমস্ত এবাদত বন্দীর টার্গেটই হচ্ছে ক্ষমতায় যাওয়া এটাই হচ্ছে একামতের দিন আর এক গোমরা জামাত তো ইসলাম নয় বরং ইসলাম হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা আপনার টার্গেট হবে মানব জীবনে আপনার সারা জেন্দিগির উদ্দেশ্য হবে তৌহিদ প্রতিষ্ঠা করা আর তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত লাভ করা আর যখন আপনি তৌহিদের ভিত্তিতে আপনি আপনার জীবনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবেন তখন আল্লাহ নিয়ামত স্বরূপ আপনাকে কিছু বকশিস দেবেন যে বকশিস সম্পর্কে আল্লাহ বলছেন অপরা তো হিব্বু না আর একটা বকশিস দেব যেটা তোমরা খুব পছন্দ করো মজা লাগে এ বকশিস খুব মজা লাগে মানুষকে ভালো মানুষ খুব মজা লাগে আর দুনিয়াদারকে তো আরো বেশি মজা লাগে সবাইকে মজা লাগে এই কিছু লোক হ্যাঁ, ধর্মের রং দিয়ে রঙিয়ে তারা ওই হ্যাঁ বকশিস হাসিল করতে চায় আর কিছু লোক হ্যাঁ দুনিয়ার সমস্ত অস্ত্র ব্যবহার করে আর ধন সম্পদ ব্যয় করে সেই বকশিসটা হাসিল করতে চায় সেটা হচ্ছে নাসরমিন আল্লাহ ফাথনকারী বিজয় নেতৃত্ব ক্ষমতা গদি তো ক্ষমতা গদি যদি টার্গেট হইতো নামাজ রোজা হজ জাকাত সবকিছু টার্গেট হচ্ছে কি ক্ষমতায় যাওয়া এটা যদি হইতো তো আল্লাহ ওখরা বলতেন না আর একটা বলতেন না বলতেন তো এটাই তো ইমান বিল্লা আর জিহাদ ফিসাবিল্লা আর নেক আমল পাঁচ অক্ট সলাদ আর জাকাত আর রোজা হজ ইত্যাদি এসব করার উদ্দেশ্য হচ্ছে তোমার ক্ষমতায় যাওয়া একথা বলেছেন কথা বলেন বলেছেন আলিম আলিম থেকে জন্য ব্যবসা তোমাকে বলে তার টার্গেট হচ্ছে আলিম থেকে মর্মান্তিক আজাব শাস্তি জাহান্নামের শাস্তি থেকে বাঁচা জি হ্যাঁ তু মেনুনা বিল্লাহ কি করতে হবে করণীয় তু মেনুনা বিল্লাহ ইমান বিল্লাহ তহিত ও তো তারপরে আল্লাহ মাফ করবে দেবেন এইসব কথা বললেন তাহলে গেল যে আমাদের কি ইমান আল্লাহ দিনের জন্য প্রচেষ্টা চালানো আর তারপরে আপনার যতগুলি ফারাইজ অজেবাত আছে হারাম নাজাজ থেকে বেঁচে থাকা আছে এগুলি করার পরে আল্লাহ উদ্দেশ্য তোমার কি হবে জান্নাত গোনা মাফ জাহান নাম থেকে রক্ষা যখন এগুলি করবে তো আল্লাহ বলছেন অহরা তহিবুনা আর একটা জিনিস খুব পছন্দ করে ওইটাও আল্লাহ দেবে সরাই নূরে যেটাকে আল্লাহ শর্ত লাগিয়ে বলেছেন যে আল্লাহ খেলাফত দেবেন কিন্তু শর্ত মানে তোমাদের কাজ হচ্ছে ইয়াবুদুনানি এবাদত করবে আমার লাইউসরে কোনা বিষয় আর শির করবে না বিষয়গুলি খুব স্পষ্ট কিন্তু এগুলোকে এমন ভাবে মানে অস্পষ্ট করে দিচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে যে এই যারা ধর্মের নামে রাজনীতি করছে ইসলামের গণতন্ত্র ইসলামী কুফুরি যারা পালন করে ইসলামী গণতন্ত্র মানে ইসলামী কুফুরি কারণ গণতন্ত্র হচ্ছে কুফুর সুতরাং ইসলামী গণতন্ত্র মানে ইসলামী কুফুরি তো ইসলামের নামে যারা কুফুরি মতবাদ বিশ্বাসী বা কুফুরি প্রতিষ্ঠা করতে চায় আর কুফুরির মাধ্যমে তারা ইসলামকে শক্তিশালী করার স্বপ্ন দেখছে হ্যাঁ, তাদের কাছে টার্গেটই হচ্ছে ক্ষমতায় যাওয়া না টার্গেট ক্ষমতা যাওয়া না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বকশিস উপঢৌকন জি হ্যাঁ হাদিয়া যে তোমরা এইভাবে চলো তো তোমাদেরকে ঘেটে দেব কিন্তু টার্গেট স্পষ্ট আবার বলছি নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়া গোনা খাতা মাফ হয়ে যাওয়া এগুলি হচ্ছে টার্গেট আর আমল ইমান বিল্লা জেহাদ ফিসাবিল্লা আর ফরাইজ অজেব আদায় করা আর হারাম নাজাজ থেকে বেঁচে থাকা তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকাল মানুষ চমকদার কথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই কথা তো ঠিকই এরা তো রাজনীতির কথা বলে না আরে রাখুন রাজনীতির কথা বলে যে রাজনীতি মানুষকে মানুষ মনে করে না খুন করছে পশুর মতো করে পশুকে এভাবে খুন করা যায় না এই কুফুরির রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না হলে তো এইসব খুন হইতো না তাই বলছেন শেখ সোহাল ফৌজান সালাফি জামাতের খেলাফ যেগুলি রয়েছে হাজির রসুল তা হচ্ছে রসুল উল্লাহামের আদর্শের খেলাফ মুখালিফুল্লেমা আলী রসুল ওয়াসাবু এবং রসুল উল্লাহ সাল্লাম এবং সাহাবাইকার যেই দিনের ওপর ছিলেন তার বিপরীত তার পরিপন্থী এই প্রশ্নকারী যে বলেছেন যে জামাত সালাফি হাজা গালাত যারা বলছেন যে সালাফি জামাত সালাফি দলটি হচ্ছে অন্য অন্য জামাতের মতো তবলিগ জামাত জামাত ইসলামের ইহওয়ানিদের মতো এই কথাটি হচ্ছে গলত কথা কৌলম গালাত ভুল কথা আমি যদি বলতাম তো বলতেন যে এটা আপনার কথা আল্লাহ শেখ সলেল ফৌজানের মতো আলেম পৃথিবীতে বর্তমান আর কেউ নেই জামাত জামাতুল ওয়াহিদা কারণ সালাফি জামাতি হচ্ছে একমাত্র জামাত আল ওয়াহিদা হাজার অনুসরণ করা আবশ্যক হাজিয়া এবং তার আদর্শের উপর চলা ফরজ এলেহিয়া এবং তাতে সংশ্লিষ্ট হওয়া বা তার সাথে মিলিত হওয়া তার সাথে হয়ে কাজ করা ফরজ ওল জেহাদ এবং তার সাথে জেহাদ করা কিন্তু জেহাদ হবে দেশের যে বড় ইমাম রয়েছেন তার নেতৃত্বে যদি অস্ত্রের জেহাদ হয়তো আর বাকি দাওয়াতি জেহাদ কথার জেহাদ নাফসের জেহাদ আরো যে বিভিন্ন ধন সম্পদ দিয়ে জেহাদ জেহাদ মানে প্রচেষ্টা জহদ থেকে প্রচেষ্টা চালানো তো আপনি আপনার নাফসে শয়তান অশ্বাসা দিচ্ছে এর বিরুদ্ধে জেহাদ করছেন আপনি আপনি পাঁচ অক্ত নামাজ শক্ত করে ধরে রাখার জন্য আপনি জেহাদ করছেন আপনি প্রচেষ্টা চালাচ্ছেন আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য জেহাদ প্রচেষ্টা চালাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ার ফেতনা এবং নোংরামি অশ্লীলতা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এগুলি জেহাদ যে জেহাদ করতে পারে না আর শুধু তরবারি জেহাদের স্বপ্ন দেখছে এরা গোমরা এরা গোমরা তরবারি জেহাদের জন্য শাসকের নেতৃত্ব শর্ত আর বাকি সমস্ত জেহাদগুলি আমার আপনার জন্য ছাড়া আছে আমার আপনার ফরজ করা হয়েছে সেগুলির খবর নেই অধিকাংশ মুসলিমদের বলছে লিয়ান্না হাল জামাতুল আসিলাতু বলছেন যে সালাফি জামাতি হচ্ছে আসল জামাত আসল জামাত এই জন্য যে সাহাবাই কেরামদের জামাত হচ্ছে সালাফ এবং সাহাবাই কেরামদেরকে যে আদর্শের উপর রসুল্লাহ সব ছেড়ে গেছেন ওই আদর্শের উপর আজকে কেমত পর্যন্ত কেউ যদি থাকে তো ওইটি হচ্ছে আসল জামাত কারণ এদের সিলসিলা গিয়ে সাহাবাই কেরামদের সাথে মিলছে আর সাহাবাই কেরামদেরকে ওই অবস্থায় রসুল উল্লাহ ছেড়ে গেছেন জি তো বলছেন লিয়ান্নাহাল জামাতুল আসিলা তো কারণ সালাফি জামাতটি হচ্ছে আসল জামাত ওমা আদাহ ফাইয়া জামাতুন ইস্তেলাহিয়াতুন আর বাকি অন্যান্য যে দলগুলি রয়েছে এগুলি হচ্ছে পারিভাষিক জামাত মানে ওগুলি সংগঠন হিসাবে দল হিসাবে এটি হচ্ছে তবলিগ জামাত জামাতুল উত্তাবলিগ এটি হচ্ছে জামাতুল আল জামাতুল ইসলামিয়া ইসলাম জামাত ইসলামী এটি হচ্ছে জামাতুল ইখওয়ান এগুলোর পারিভাষিক জামাত সুতরাং তারা নিজের মতাদর্শ তৈরি করেছে তারা নিজের মতাদর্শ তৈরি করেছে তাদের আইডিওলজি তাদের তৈরি করা কোরআন সন্না ভিত্তিক নয় ফামা আদাল জামাত মুসলিম সুতরাং সালাফি জামাত ছাড়া অন্য অন্য যে জামাতগুলি রয়েছে তার সাথে কোন মুসলিমের সম্পৃক্ত হওয়া যায় নয় সেই দলের সাথে কারো কাজ করা যায় না সুতরাং কেউ তবলি জামাতে চিল্লাই যাবে তবলি জামাতে এসেছে তাদেরকে মসজিদে জায়গা দিবে আর তাদের আপ্যায়ন করবে আর জামাতে ইসলামের তাদের এই ইসলামী গণতন্ত্রের নামে যে তাদের গণতন্ত্র তাতে অংশ নেবে আর বলবে যে এর মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে এটা জাহেজই নয় লিয়ান্ন মোহালেফ কারণ এটি হচ্ছে সালাফি জামাত বিরোধী সালাফিদের আদর্শ বিরোধী ফাহালে ইনসান মুখালিফিন কোন মানুষ কি এটা পছন্দ করবে যে বিরোধীদের ছাউনিতে যাবে আমি সালাফি জামাতের বিরোধী যে জামাতগুলি ডানে বামে তাদের সাথে আপনি মিলিত হবেন এটা কোন মানুষ পছন্দ করবে যদি সেই ব্যক্তি সত্যিকার ইসলাম বুঝে লায়ারদা বেহাদা মুসলিম কোন মুসলিম এর ওপর রাজি হতে পারে না আর রাসুল একুল নবীলাম বলছেন আলিকুম সুন্নতি আমার আদর্শকে মজবুত করে ধরো অসুন্নতুল খোলাফা রাশেদিন আর খোলাফা রাশেদিন আদর্শকে মজবুত করে ধরো আল মাহাদিন যারা আমার পরে হেদায়ত প্রাপ্ত থাকবে আমার পরে যারা হেদায়ত প্রাপ্ত থাকবে ওয়াকুল সাল্লাম আনিল ফিরকাতির নাজি এবং নাজাদ প্রাপ্ত দল সম্পর্কে রসুল্লাহ আরো বলেছেন মান কানা আলা মিসলে মা আনা আলি হিলিয়ম ওয়াসাবি নবী সালাম যখন বললেন যে আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে কুল্লুহ ফিন্নার সবগুলি জাহান্নামে যাবে কেউ অস্থায়ী কেউ স্থায়ী জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটি জামাত ছাড়া তখন ওই জামাতের নাম বলেছিলেন না আদর্শ বলেছিলেন আদর্শ সেই জামাতের আদর্শ হচ্ছে কি কানা আলা মিসলে মা আনা আলাইহিল ইয়ম আজ কি আমি যে আদর্শের ওপর আছি ওর ওপর যারা থাকবে ও আসহাবি এবং আমার সাহাবাগন যে আদর্শের ওপর আছে তার ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে তাহলে একজনের কথা বলেননি সুহান আল্লাহ এমনকি অবকার কথা বলেন আউবাকার আদর্শে যে থাকবে যদি অবকার হুর হকের ওপর তারপরে কথা বলেন ওমার যে আদর্শের উপর থাকবে ওসমান যে আদর্শের থাকবে আলী যে আদর্শের উপর থাকবে একজনের কথা বলেননি বরং পুরো জামাতের কথা বলেছেন যে আমি এবং আমার সাহাবাইকরামরা যে আদর্শের ওপর আছি তার ওপর যারা কায়েম থাকবে যেই যুগেরই হোক না কেন আজকের হোক আমাদের পূর্বের হোক আমাদের পরের হোক কেমত পর্যন্ত যারাই হোক না কেন এই বৈশিষ্ট্য যদি থাকে যে তাদের ইসলামটা রসুল্লাহামের জামানার মতো ইসলাম তাদের ইসলামটা সাহাবাহামদের ইসলামের সাথে মেল খাচ্ছে তাহলে জানতে হবে যে এটা ফিরকা নাজিয়া এটা ফিরকায় নাজিয়া সাধারণ জ্ঞানে পরীক্ষা করেন রসুল্লাহামের সাহাবাহামদের জামানায় রসুল জামানায় সুফিবাদ ছিল না মুসলিমরা চার মজাবে বিভক্ত ছিল না সুফিদের এই তরিকতগুলি ছিল না নকশবন্দি চিস্তি কাদেরি অমক আর তমক একশো ছাব্বিশ তরিকায় বলেন আর তাদের মূল হচ্ছে চারটা ছিল না ছিল না কি ছিল দিন সম্পর্কে জানার প্রয়োজন হয়েছে হয় আপনি আলেম জানছেন তাহলে এলেমের মাধ্যমে আপনি যা জেনেছেন আপনার এলেমের ভিত্তিতে আমল করেন আপনি নিজেই আলেম জানছেন তো আমল করেন আর আমল করেন আর দাওয়াত দেন জি হ্যাঁ। আর জানছেন না তাহলে যে আপনার সাথে বেশি জানছে যে কোনো ব্যক্তিকে যাকে কাছাকাছি ভাষে তার কাছে জেনে নেন আর তারপরে আমল করেন আমল করার পরে যতটা পারছেন দাওয়াতের কাজ করেন সুরে আসর সুরে আসরের তফসির কোরআন আল্লাহ না জানা থাকলে যে কোনো জিজ্ঞেস যে কোনো হানফি হয়েই আপনাকে ইসলাম পালন করতে হবে সাফি হয়েই আপনাকে ইসলাম পালন করতে হবে না যে কোনো আলেম কোরআন সন্ন্যার আলেম দলিল ভিত্তিক বলছে আমাকে জিজ্ঞেস করে নেবে আমল করে নেবে সুতরাং যদি নাজাত পেতে হয় তাহলে নাজাতের রাস্তা ধরতে হবে মুক্তি পেতে হলে মুক্তির রাস্তা অনুসরণ করতে হবে তাই শেখ ওয়াহাল ইয়রিদুল ইনসান নাজাতা ওয়াসলোক গায়রা তারিকেহা কোনো মানুষ মুক্তি চাই আর মুক্তির রাস্তা ছাড়া অন্য কোনো পথ ধরবে অন্য রাস্তা ধরবে এটা যুক্তিসঙ্গত কথা তারপর একটা কবিতা লিখেছেন খুব প্রসিদ্ধ কবিতা যেটা সন্ন্যতের গুরুত্বের ক্ষেত্রে সালাফি আলমারা পড়ে থাকে আরবি কবিতা তার জন্য যা তালাম মাসা আলী কাহা ইন্না সফিনা তাল্লা তাজরি আলাল ইয়াবাসি বালা তামশি আলাল ইয়াবাসি তার জন্য জাহাত তুমি পরিত্রাণ তো চাও মুক্তির কামনা করো আকাঙ্ক্ষা করো যে আমি যাতে করে মুক্তি পাই ওলাম তাসলুক মাসা কাহা কিন্তু সেই রাস্তা ধরলেন না আরে মুক্তি চাইলে মুক্তির পথ ধরতে হবে তা ধরলে না তুমি এটা কেমন কথা হলো মন তো চাই যে আমি যাতে করে মুক্তি পাই আল্লাহ রাজাব থেকে জাহান্নাম থেকে আর যাতে করে জান্নাত পাই কিন্তু সেই রাস্তাই ধরলে না ইন্না সফিনাতি আলিয়াবাসি পানি জাহাজ কখনো শুকনো জায়গায় চলবে না পানি জাহাজ কখনো স্থলে চলবে না ও পানিতে নামাইতে হবে তাহলে পানি জাহাজ চলবে ঠিক ওই রকমই আপনি নাজাতের রাস্তায় যাবেন তাহলেই নাজাত পাবেন নাজাতের রাস্তা হচ্ছে তৌহিদ নাজাতের রাস্তা হচ্ছে সন্না নাজাতের রাস্তা হচ্ছে সাহাবাই কেরামদের ছেড়ে যাওয়া রসুল্লাহ প্রথম বলবো তারপরে সাহাবাই কেরামদের ছেড়ে যাওয়া দিনকে আঁকড়ে ধরা মা আনা আলী হিলিয়ম ওয়াসহাবি আর একটু আলোচনা করি এতক্ষণ ছিল একশো নম্বর প্রশ্নের উত্তর একশো নম্বরে এই কাছাকাছি বিষয় রয়েছে অল্প সময় এটা আলোচনা করি বলছেন প্রশ্নকারী হালি সালাফিয়াত হেজবুমিনাল আহজাব সালাফি জামাতটি কি অন্য অন্য যে দল সংগঠনগুলি রয়েছে ওই রকমই একটা দল সংগঠন ওয়াহালিল ইন্তেসাবুল্লাহ মজমুমন আর কেউ যদি নিজেকে সালাফি জামাতের সাথে সম্পৃক্ত করে আমি সালাফি যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ভাই তো বলছে আমি সালাফি মুসলিম তো এইটা কি নিন্দনীয় বিষয় এটা কি দোষণীয় বিষয় না ভালো চলবে জবাবে বলছেন শেখ সাহেব ফৌজান আসালাফিয়া তো হিয়াল ফিরকাতুন জিয়ে সালাফি জামাতি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ওহম আহলুসন্নাত জামা ওরাই হচ্ছে আহলুসন্না আল জামাত আর গত সপ্তাহে আহলুসন্না আল জামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি লাইসা হিজবা মিনাল আহজাব এটি কোন দল সংগঠন নয় যে সালাফি জামাত একটি দল সংগঠন যেগুলোকে বিভিন্ন দল বলা হয় এটা একটা দল ওইটা একটা দল ওইটা একটা সংগঠন ওইটা একটা সংগঠন সালাফি জামাত কোন সংগঠনের নাম নাই আকিদা ঠিক আছে আপনার মানহাজ ঠিক আছে আপনার আপনি সালাফি আপনি সালাফি না না না আমাদের দলের কেউ না আমাদের সংগঠনের সাথে ওর যোগাযোগ নাই আমরা চিনি না যেমন এক শ্রেণীর হ্যাঁ চরমপন্থী যারা সংগঠনকারী তাদের এরকম ধ্যান ধারণা সেই আকিদা নিয়ে গেছেন ও আপনার বাড়ি কোথায় বলছে অমুক আপনার ওইখানে আমাদের শাখা আছে বলছেন না শাখা টাকা নেই বলছে না না না চিনি না আপনাদের চিনি ভেজাল এখানে ঢুকে গেছে ভেজাল এখানে ঢুকে গেছে এই ভেজাল থেকে মুক্ত থাকতে হবে আমি সালাফি ভাইদের সবার সাথে মহাব্বত করি কিন্তু ভুল পথে যাতে করে না চালিত করে আপনাদেরকে এটা আমি চাই আর আল্লাহ যেন আপনাদের আমার সবার জন্য হেফাজত করেন ভুল পথ থেকে দলের নামে আপনি এক গর্ত থেকে উঠে এসছেন শির বেদাদের গর্ত থেকে আবার কোন গোমরাহিতে পড়িয়েন না আপনি বলছেন যে এটি কোন দল সংগঠন নয় যে সালাফি দল সংগঠন ও ইন্নামা হুম জামাতুন আলা সন্নাতে ওয়া দিন বরং সালাফি জামাত হচ্ছে সন্ন্যাতের উপর প্রতিষ্ঠিত জামাত আর দিনের উপর প্রতিষ্ঠিত জামাত সন্ন্যাতের প্রতিষ্ঠিত জামাত সন্ন্যাত আছে বেদাত নেই তৌহিদ আছে শিরিক নেই দিন আছে বেদিনী নেই দিন আছে নাস্তিকতা নেই দিন আছে ধর্মনিরপেক্ষতা নেই দিন আছে সমাজবাদ নেই দিন আছে দিন থাকতে হবে আর দিনের খবর নেই মানে সালাতের খবর নেই আর বিদাত করছে অথবা ব্যাস বংশগত আলেহাদি যেমন আমাদের ভারত উপমহাদেশে এরকম অবস্থাটা হয়েছে আল্লাহ যেন হেদায়ত করে এইসব ভাইদেরকে যারা নামে তো হ্যাঁ সহি আকিদা মানহাজ প্রকাশ করে কিন্তু কাজে তাদের সহি আকিদা মানহাজের সাথে সম্পর্ক নেই আল্লাহ রব যেন ওই রকম আমাদেরকে না করে দেন রসুল উল্লাহ আরো বলেছেন শেষ আলফাজের বলছেন আলাল হাক্কে জাহেরিন সর্বদা আমার উম্মতের একটি ক্ষুদ্র দল সত্যের ওপর বিজয়ী থাকবে কয়েকটি কথা রয়েছে এক কথা হচ্ছে আমার উম্মতের এই দলটি সর্বদা থাকবে তাহলে কোন যুগে যে একবারে দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে একটাও সালাফি খুঁজে পাবেন এটা হবে না থাকবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তয়েফা এই দলটি ক্ষুদ্র থাকবে সংখ্যাগরিষ্ঠ কখন হবে না এদের দল ভারী কখন হবে না কারণ ধর ভারী হওয়াটাই ভেজালের আলামত তিন নম্বর হচ্ছে আলাল হাকতে ওই দলটি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে সত্যের উপর সত্যের উপর থাকবে সার্টিফিকেট চার নম্বর হচ্ছে জাহেরিন তারা বিজয়ী থাকবে তারা বিজয়ী থাকবে যতই তাদের কণ্ঠাসা করার চেষ্টা করা বিজয়ী থাকবে হকের দাওয়াত দিতেই থাকবে হকের দাওয়াত চলতেই থাকবে বন্ধ হবে না জাহেরের বিজয় বিজয়ী হওয়া মানে এই নয় যে দুনিয়ার গদি গদি পেয়েছে আর ক্ষমতা পেয়েছে না না না বিজয়ী মানে হক কথা তারা প্রচার করতে থাকবে আর হকের দিকে মানুষ আকৃষ্ট হইতে থাকবে দেখেন এত কম সংখ্যা তারপরও বড় সংখ্যা থেকে বেরিয়ে এসে কম সংখ্যাতে বেড়ে যাচ্ছে লোকেরা এটাকে প্রমাণ করে না যে হকের উপর আছে এরা বিজয়ী হ্যাঁ এদেরই জয় যে এদের সাথে সে ভিড়ে যাচ্ছে লেগে যাচ্ছে জি হ্যাঁ মনে রাখবেন লাদুর রহমান খাজালহম যারাই তাদের অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না ওয়ালামান খালাফ যারা বিরোধিতা করে বিরোধিতা করেও কিছু করতে পারবে না এই হাদিস তো তারপরের হাদিস শোনেন ওসাত কোহাজ ফিরকা আর শীঘ্রই আমার মত তিহাত্তর ভাগে বিভক্ত হবে কুল্লাহ ফিন্নার ইল্লা কালু মানহে হে আল্লাহ মান আন একটু আগে যে হাদিসের কথা আলোচনা করলাম তেহাত্তর ফিরকার মধ্যে একটি ওয়াহেদ একটি দল জান্নাতে যাবে সেই দলটির লক্ষণ হিসাবে নবিসাল বললেন যে আমার এবং আমার সাহাবাই মধ্যে আদর্শের উপর যারা কায়েম থাকবে সালাফ তাহলে সালাফি জামাত হচ্ছে একটি ক্ষুদ্র জামাত ছোট জামাত আল্লাহ মজহাবি সালাফ সালাফদের মজহাবের ওপর প্রতিষ্ঠিত সালাফদের মজাব সালাফদের মজাব একটা না সালাফদের মজাব সাহাবাই কেরামরা হানাফি ছিলেন নাকি সাফাই ছিলেন মালিকি ছিলেন হাম্বলি ছিলেন সিস্তি না চরমনাই না নাই কি ছিলেন সাহাবাই কেরামরা নবী সাল্লামের আদর্শ যেখানে পেলেন যার কাছ থেকে পেলেন যে নবী সাহেব এরকম করেছেন করতে হবে নবীলাম এটা নিষেধ করেছেন বাঁচতে হবে আতা রসুল সালাফদের মজহাব মজহাব মানে মজহাব মানে এই প্রচলিত চার এক মানে চলার পথ তাদের চলার পথ হচ্ছে সালাফদের চলার পথ সাহাবারা যে পথের উপর চলেছেন ওই পথের পথিক তারা কান উল্লাহ যে ছিলেন সেই প্রতিষ্ঠিত এই সালাফি জামাত বর্তমান যুগে যে বিভিন্ন দল সংগঠন রয়েছে সেগুলির কোনো একটি দল না বলবেন যে এটি একটি দল এটি একটি সংগঠন যেমন জামাত জামাত ইসলাম একটি সংগঠন তবলি জামাত একটি সংগঠন তেমনই জামাত একটি সংগঠন না না না না এটি হচ্ছে একটি জামাত আর এগুলো হিজব হিজব হিজব নিজের দলের দিকে টানে দলের দিকে টানে সে কোরআন হাদিসের বিরুদ্ধে হোক গেলে কিন্তু জামাত হচ্ছে সালাফদের জামাত সালাফরা যেদিকে টানবে সেদিকে যাবে ইন্নামাহিয়া জামাতুন কদিমাতুন আসারিয়াতুন মিন আহাদির রসুল সাল্লাহ মোতাবারেসাত মুস্তামিররা বলছেন যে এই সালাফি জামাতটি হচ্ছে প্রাচীন জামাত কদিমা আসারিয়া কোরআন সন্ন্যার অনুসারী আসার মানে সন্ন্যার অনুসারী রসুল্লাহাম আমল থেকে মোতাওয়ারেসাতুন ধারাবাহিক চলে আসছে মুস্তামের আর সেটি স্থায়ী কন্টিনিউ লা তাজাল আল হকে জাহেরা সর্বদা হকের ওপর প্রতিষ্ঠিত এবং বিজয়ী থাকবে এলা কেয়ামি সাদে কামা আখবর সাল্লাম কেয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বা কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত যেমন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের সাথে থাকা তৌফিক দান করেন ওসল্লাহ মোহাম্মদ আলী ওসাহ